ছিল মুশরিক সে কিছু মানুষ মুসলমান হওয়ার অপরাধে ইমানদার হওয়ার অপরাধে সেই মুসলমানদের উপরে ইমানদারদের উপরে চরম নির্যাতন করছে সেই ঘটনার দিকে আল্লাহ তালা ইঙ্গিত করে এখানে পুরো সুরাটা নাজিল করছেন এখানে ওই সেই বিশেষ ঘটনা যেটা ইয়ামানে ঘটছিল সেটার দিকে ইশারা করছেন আল্লাহ তালা এখানে তো মুসলিম শরীফের মধ্যে আসছে যে রসুল করিম সাল আলী আসাল্লামের জন্মের পূর্বে কোন কোনো বর্ণনায় আসছে যে সত্তর বছর পূর্বে ইয়ামানের নাজরান নামক একটা এলাকাতে সেখানে এক বাদশাহ ছিল যে বাদশাহ সে ছিল মুশরিক তো তার দরবারে একজন জাদুকর ছিল তো সেই জাদুকর বাদশাকে বিভিন্ন কাজে সহায়তা করত তো সেই জাদুকর বৃদ্ধ হয়ে গেছে তখন সেই জাদুকর বাদশাকে বলল যে আমি তো বেশ বৃদ্ধ হয়ে গেছি আপনি যদি আমার কাছে বুদ্ধিমান একটা বালক পাঠান তাহলে আমি সেই বালকটাকে জাদুবিদ্যা শিখিয়ে দেব আমার পরে সে আপনার কাজে লাগবে তো সেই কথা মোতাবেক বাদশাহ একটা বুদ্ধিমান একটা ছেলে সেই জাদুকরের কাছে পাঠালো সেই ছেলেটা জাদুকরের কাছে যেত প্রায় যে জাদুকরের কাছ থেকে সে জাদুবিদ্যা শিখতেছে তো সেই ছেলে ছেলেটা জাদুকরের কাছে যে যেত যাওয়ার পথে একটা এবাদত খানা পড়ত এবাদত খানা যেখানে একজন দরবেশ এবাদত বন্দিগি করত তো সেই দরবেশ ছিল হজরত ঈসা আলী সালাতামের সত্যিকারের অনুসারী তাওহিদের অনুসারী সত্যিকারের অনুসারী ছিল মুসলিম ছিল মোমেন ছিল ওই ছেলেটা জাদুঘরের কাছে যাওয়ার পথে প্রতিদিনই সেই দরবেশের কাছে বসতো দরবেশের কথাবার্তা শুনতো তার কাছে খুব ভালো লাগতো তো আবার যখন জাদুঘরের কাছ থেকে ফিরে আসতো বাড়িতে আসার আগে আবার সেই দরবেশের কাছে কিছুক্ষণ দেরি করতো দরবেশের কথাবার্তা শুনতো তার কাছে খুব ভালো লাগতো এভাবে বেশ কিছু সময় কেটে গেল তারপরে একদিন সে রাস্তা দিয়ে যাইতেছে তো দেখলো যে রাস্তার মাঝখানে একটা সিংহ সিংহ বসে আছে যার ফলে মানুষ আসা যাওয়া করতে পারতেছে না তখন সে মনে মনে বলল যে আজকে আমি পরীক্ষা করব যে জাদুকর যে কাজ করতেছে সেটা আল্লাহ তালা কাছে বেশি প্রিয় না দরবেশ যে কাজ করতেছে সেটা আল্লাহ তালা কাছে বেশি প্রিয় এটা আজকে আমি পরীক্ষা করব তো সেই মতে সে একটা পাথর নিল রাস্তা থেকে একটা পাথর নিয়ে সে এইভাবে দোয়া করল আল্লাহ তালার কাছে হে আল্লাহ যদি সেই দরবেশের দিন দরবেশের ধর্ম সেটা যদি আপনার কাছে পছন্দনীয় হয় তাহলে আমি এই পাথরটা সিংহের দিকে মারবো এই একটা পাথরের জন্য সিংহটা মারা যায় তো ঠিকই সে আল্লাহর নাম নিয়ে পাথরটা সিংহের দিকে নিক্ষেপ করলো এক আঘাতে সিংহ মারা গেছে তো উপস্থিত যারা ছিল তারা অবাক হয়ে গেছে একেবারে তারপরে সে এই ঘটনাটা এই যে রাহেব দরবেশ তার কাছে এসে জানালো যে আজকে পথেই ঘটনাটা ঘটছে তখন রাহেব বুঝতে পারছে যে সে আল্লাহ তাল্লাহার প্রিয় বান্দা হয়ে গেছে রাহেব বলতেছে যে আজকে তো বুঝতে পারতেছে যে তোমার মর্যাদা আমার চেয়ে অনেক উপরে আল্লাহ তালার কাছে এরপরে ওই বুজুর্গ ওই যে দরবেশ ওই লোক ছেলেটাকে বলতেছে দেখো যেহেতু তুমি আল্লাহ তালার কাছে অনেক মর্যাদা পেয়ে গেছো অতএব আল্লাহ তালা তোমাকে পরীক্ষায় ফেলবেন আল্লাহ তালা তোমাকে পরীক্ষায় ফেলবেন কোন একজন বান্দা যখন ইমানদার হয় তার ইমান ইমান যখন পাকাপোক্ত হয়ে যায় আল্লাহ তালা বান্দার কাছ থেকে ইমানের পরীক্ষা নেন তো ওই বুজুর্গ ওই দরবেশ তাকে বলল যে আল্লাহ তালা তোমার কাছ থেকে পরীক্ষা নেবেন যদি তোমার কাছ থেকে পরীক্ষা নেন তুমি কোনো বিপদে পড়ো ধরা পড়ে যাও তাহলে আমার কথা বলো না কাউকে তো এই যে ঘটনাটা যারা দেখছে যারা দেখছিল যে একটা পাথর নিক্ষেপ করছে তাতে বিশাল এক সিংহ মারা গেছে তারা এটা দেখে ওই ছেলেটার ভক্ত হয়ে গেছে তো তারা ভাবছে যে এই ছেলেটার কাছে নিশ্চিত এমন কোনো বিদ্যা আছে যে বিদ্যার দ্বারা সে এই বিশাল সিংহটা মারতে পারছে তখন এক অন্ধ ব্যক্তি তার কাছে আসছে ওই ছেলেটার কাছে এসে বলতেছে যে দেখো ভাই আমি অন্ধ তুমি আমাকে সুস্থ করে দাও তো ছেলেটা বললো যে দেখো আমি তো সুস্থ করা কেউ না সুস্থ তো করবেন আল্লাহ আপনি যদি আল্লাহর উপরে ইমান আনেন তাহলে আমি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তালা হয়তো আপনাকে সুস্থ করবেন সে বললো ঠিক আছে তো পরে ওই ছেলেটার হাতে সে মুসলমান হয়েছে আল্লাহ তালা কাছে দোয়া করছে চোখ ভালো হয়ে গেছে এইভাবে খবর ছড়ায় গেছে তার কুষ্ঠ রোগী আসছে তার সাথেও তিনি একই কথা বললেন এইভাবে বিভিন্ন রোগাক্রান্ত ব্যক্তিরা তার কাছে আসতো আর তিনি এভাবে বলতেন যে সুস্থ করার মালিক তো আল্লাহ আপনি যদি আল্লাহর উপর ইমান আনেন তাহলে আমি আল্লাহ তালা কাছে দোয়া করব আল্লাহ তালা আপনাকে সুস্থ করে দেবেন এইভাবে অনেক লোক তার হাতে সুস্থ হইতেছে এইভাবে এক পর্যায়ে খবরটা পৌঁছলো ওই যে ওই জমানার যে বাদশাহ মুশরেক বাদশাহ তার দরবারই একটা লোক তার দরবারেই থাকতো সে অন্ধ হয়ে গেছিল তো তার কাছে এই খবরটা আসছে যে একটা ছেলে সে এই দোয়া করলে চোখ ভালো হয়ে যায় তো এই বাদশার দরবারের ওই লোকটা যখন এই খবরটা পেল তখন সে অনেক হাদিয়া তোফা অনেক ঢোকন নিয়ে ওই ছেলেটার কাছে এসে হাজির তো ছেলেটাকে বলতেছে যে দেখো এই যে আমি যা কিছু নিয়ে আসছি সবগুলো তুমি পাবে তুমি যদি আমাকে সুস্থ করে দিতে পারো আমার চোখ দুইটা ফিরিয়ে দিতে পারো তখন ওই ছেলেটা বললো যে দেখেন আমি তো চোখ ফিরিয়ে দেওয়ার কেউ না আল্লাহ তাহলে আপনাকে সুস্থ করতে পারেন যদি আপনি আল্লাহর উপর ইমান আনেন তো তখন ওই লোকটা বললো ঠিক আছে আমি ইমান আনবো তো সাথে সাথে ইমান আনলো তিনি আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করলেন সুস্থ হয়ে গেছে পরে এই সুস্থ হয়ে যাওয়ার পরে পরের দিন বাচ্চার দরবারে গেছে অন্যান্য সময় যেভাবে যায় যেভাবে গিয়ে বসে ওইভাবে গিয়ে বসছে তো বাদশাহ যখন তাকে দেখলো যে সে আজকে দেখতেছে তো বলল যে কে তোমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিল এবার ওই ব্যক্তি উত্তর দিতেছে যে আমার রব আল্লাহ আমার রব আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিছে তো বাদশাহ যেহেতু ছিল মুশরেক সে বলল যে আমি ছাড়া আবার তোমার কেউ রব আছে নাকি এবার ওই দরবারি যার চোখ ভালো হয়েছে তিনি উত্তর দিতেছে যে হ্যাঁ আমার রব এবং আপনার রব আল্লাহ আল্লাহ আমারও রব আপনারও রব এটা বলছে বলতে সে খেপে গেছে পরে তাকে ধরছে কর্মচারীদের কিন্তু ভালো করে ধরে তারা খুব মারছে একেবারে খুব পিটাই করছে বলছে যে কার কার কথায় তুমি এইভাবে ধর্মান্তরিত হয়েছে কার কথায় এত বেশি মারছে এত বেশি মারছে পরে সে বাধ্য হয়ে ওই ছেলেটার কথা বলে দিছে তো এরপরে ছেলেটাকে ধরে নিয়ে আসছে ছেলেটাকে ধরে আনার পরে এরপরে বাদশাহ বলতেছে যে তুমি যে জাদু বিদ্যার মাধ্যমে বিভিন্ন এই রোগাক্রান্ত ব্যক্তিদেরকে সুস্থ করে তুলতেছ এই খবর আমার কাছে আসছে এবার ছেলেটা বলতেছে দেখেন আমি জাদুর মাধ্যমে করতেছি না এগুলো তো আল্লাহ তাল্লাহ করতেছে এরপর বললো আচ্ছা তুমি বলো কার কথায় তুমি ধর্মান্তরিত হয়েছো কার কথায় পরে তাকেও ভালো করে ধরে এত মারছে পরে সে বাধ্য হয়ে ওই দরবেশ দরবেশের কথা বলতে বাধ্য হয়েছে পরে ওই দরবেশটাকে ধরে নিয়ে আসছে দরবেশকে আনার পরে দরবেশকে বলছে যে যদি তুমি ধর্ম না ছাড়ো এই সঠিক ধর্ম যেটা দিন তাওহিদ এটা যদি না ছাড়ো তাহলে তোমাকে মেরে ফেলা হবে দেখেন ইমান কিসের নাম এবার ওই বুজুর্গ বলতেছে যে না আমি কোনোভাবে দিন ছাড়বো না আমার দিন ছাড়বো না তখন তাকে বাঁধছে বেঁধে করাত নিয়ে আসছে করাত এনে মাথার উপরে করাত চালিয়ে পুরো শরীরটা ভাগ করে ফেলছে একবার করাত দিয়ে কেটে তারপর দিন ছাড়ে নাই ইমান তো এটারই নাম ইমান এটারই নাম একদম পুরো ভাগ করে ফেলছে হাদিসে আসছে একদম পুরো দুই ভাগ হয়ে গেছে দরবেশকে যখন পুরো একদম টুকরা করে ফেললো এবার ওই দরবারি লোকটাকে নিয়ে আনছে বলছে যে তুমি যদি দিন না ছাড়ো ধর্ম না ছাড়ো তাহলে তোমার এই দশাই হবে সে বলছে না আমি ছাড়বো না ইমান এটা এমন জিনিস যেটা কখনো দিলে ঢুকলে এটা কখনো বের হয় না ঠিকই তাকেও ঠিক ওইভাবে করার দিয়ে ফেরে ফেলছে একবারে এবার ওই ছেলেটাকে নিয়ে আসছে ছেলেটাকে এনে বলতেছে তুমি যদি দিন না ছাড়ো তাহলে তোমারও তাদের দোষাই হবে সে বলছে না আমি ছাড়বো না পরে তাকে এইভাবে করার দিয়ে না ফেরে বাদশাহ কিছু রাজকর্মচারীদেরকে নির্দেশ দিল তাকে নিয়ে তোমরা পাহাড়ে যাও পাহাড়ের যখন একদম চূড়ায় গিয়ে পৌঁছবে তখন তাকে বলবে যে এখনো তুমি দিন ছাড়ো দিন থেকে ফিরে আসো যদি ফিরে না আসো তাহলে তোমাকে পাহাড় থেকে নিক্ষেপ করে দেব ফেলে দেব ঠিকই ওই বাদশার নির্দেশে কিছু কর্মচারী তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে গেছে একেবারে তুলে নিয়ে যাওয়ার পরে তারা তাকে ভেবে বলছে তো তিনি তো কোনোভাবেই রাজি না তখন তিনি আল্লাহ তালা কাছে দোয়া করছেন আল্লাহ মাকফিনিহিম বিমা শিতা হে আল্লাহ আপনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন মানুষ যখন বিপদে পড়ে বিপদে পড়ে আল্লাহ তালার কাছে দোয়া করে ওই মুহূর্তে আল্লাহ তালা সরাসরি আল্লাহ তালা দোয়া কবুল করে ফেলেন সরাসরি দোয়া কবুল করে ফেলেন দোয়া করছে সরাসরি সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে তো পাহাড় কেঁপে উঠছে ভূমিকম্প শুরু হয়েছে কেঁপে উঠছে তিনি নিরাপদ সবাই পড়ে গেছে রাজ কর্মচারী যারা ছিল সবাই পাহাড়ের উপর থেকে পড়ে সব শেষ তিনি একদম পুরা সহি আলেম তিনি আবার রাজ দরবারে এসে গেছে রাজ দরবার এসে গেছে এবার বাদশাহ তাকে দেখে বলতেছে তোমার সঙ্গে যারা ছিল তারা কোথায় তো এবার ছেলেটা বলতেছে ইমান তো আরো পাকাপোক্ত হয়ে গেছে আল্লাহ তারা সাহায্য নুসরত দেখে ইমান আরো পাকাপোক্ত হয়ে গেছে যে আমি যে দিনে হকের উপরে আসি সত্যের উপর আসি এটা তো প্রমাণ হয়ে গেছে যে আল্লাহ তালা আমার দুশ্মনদেরকে শেষ করে দিছে আমাকে আল্লাহ তারা রক্ষা করছেন এই জন্যই তিনি আবার বাচ্চার কাছে ফিরে আসছেন উনি তো পারতেন যে পালিয়ে যাই যেই বাচ্চা আমাকে প্রথমবার এইভাবে মারার জন্য লোক পাঠাইছে এবারও তো তাই করবে না কোনো বান্দাকে যখন আল্লাহ তালা সাহায্য দেন বান্দা যখন নিজের চোখে সাহায্য দেখে ফেলে তার ইমান বেড়ে যায় ইমান বেড়ে যায় তো ওই বাচ্চা যখন জিজ্ঞেস করলো তোমার তোমার সাথে যারা ছিল তারা কোথায় তো বললো তাদের হাত থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করছে দেখেন কারো যখন দিলের চোখ অন্ধ হয়ে যায় কোনোভাবেই সে হেদায়ত পায় না এখনো বাদশাহ বুঝতেছে না যে ছেলেটার ধর্মটাই সঠিক সে আরো কিছু কর্মকর্তাদেরকে বলল যাও তাকে নিয়ে যাও ছেলেটাকে নিয়ে যাও নৌকায় করে একদম সমুদ্রের মাঝখানে যাইবা তাকে নিয়ে সমুদ্রের মাঝখানে যাওয়ার পরে এরপরে তাকে বলবে হয় তুমি দিন থেকে ফিরে আসো না হয় তোমাকে পানিতে ফেলে দেবো তাদের কথা মোতাবেক ওই ছেলেটাকে আবার নৌকাতে করে একদম সমুদ্রের মাঝখানে নিয়ে গেছে তখন ওই ছেলেটা আল্লাহ তাল্লাহ কাছে আবার আগের মতো দোয়া করছে আল্লাহ আপনি তাদের হাত থেকে আমাকে রক্ষা করেন আল্লাহ মাকফিনিহিম বিমা শীত তো দেখা গেল হঠাৎ নৌকাটা কোনো একভাবে উল্টে গেছে উল্টে গেছে নৌকার আরোহী যারা ছিল সবাই মারা গেছে ডুবে ওই ছেলেটা একদম নিরাপদ সুন্দর আবার এসে গেছে আল্লাহ তালা বাঁচালে কিভাবে বাঁচায় বাচ্চার কাছে এসে গেছে বাচ্চা তো অবাক হয়ে গেছে পরে ওই ছেলেটা এবার বলতেছে যে আপনি যদি আমাকে মারতেই চান তাহলে আমি একটা পদ্ধতি বলে দিই এই পদ্ধতি যদি আপনি অবলম্বন করেন তাহলে আমাকে মারতে পারবেন এবার এই ছেলেটা একটা পদ্ধতি শিখাই দিতেছে মানে ছেলেটা চিন্তা করলো যে আমি যদি আমার জানটা দিয়ে দেই তাহলে হয়তো আমার এই জানের বদৌলতে অনেক মানুষ ইমানদার হয়ে যাবে কোন একজন বান্দার অবস্থা যখন এমন হয় সে যদি এটা দেখে যে আমি যদি শহীদ হই জান দেই তাহলে আমার রক্ত যাবে কিন্তু এই রক্তের বিনিময়ে অনেক মানুষ ইমানের দৌলত পেয়ে যাবে তখন কোন একজন বান্দা এই পদক্ষেপটা নেয় সেখানে ওই যে ওই ছেলেটা ছেলেটা বাদশাকে বলল যে আমি নিজেই একটা পদ্ধতি বলি এই পদ্ধতি আপনি অবলম্বন করেন কি সেই পদ্ধতি বলল যে আপনি একটা মাঠে সব মানুষকে জমায়েত করেন এরপরে আমাকে শুলিতে চড়ান একটা গাছে বাঁধেন বেঁধে এই যে আমার যে তীর দানিটা আছে তীর রাখার যে একটা থলি থাকে এই তুনির থেকে একটা তীর নেন তীর নিয়ে কথা বলে আল্লাহ বিসমি রব্বি হাদাল গোলাম যে আমি এই বালকের রব আল্লাহর নামে তীর মারছি এই কথা বলে আপনি তীরটা মারেন এই বালকের রব আল্লাহর নামে তীর মারছি এটা বলে আমার দিকে আপনি তীর মারেন তাহলে গিয়ে আপনি আমাকে মারতে পারবেন বাচ্চা তো খুশি যে ছেলেটাকে মারা যাবে তো সব মানুষকে জমায়েত করছে ঠিকই ছেলেটাকে এক জায়গায় বাঁচছে বাচ্চা নিজে তীর নিয়ে এবার ওই কথাটা বলে যে এই ছেলে রব আল্লাহ তার নামে তীর মারতেছি এটা বলে সে তীর মারছে সব মানুষ তো তাকিয়ে আছে সব মানুষ দেখতেছে যেই ছেলেটাকে বাদশাহ কোনোভাবেই মারতে পারে নাই আজকে বাদশাহ এই ছেলে যেই আল্লাহর দিকে ডাকতেছে সেই আল্লাহর নাম নিয়ে তীর মারবে আর ছেলেটা নাকি মারা যাবে সব মানুষ তাকিয়ে আছে ঠিকই যখন বাচ্চাটা তীর মারলো ছেলেটার এই বরাবর এই যে চোখ আর কানের মাঝখানে এই বরাবর তীরটা গিয়ে লাগলো সাথে সাথে ওই ছেলেটা এখানে হাতটা রাখছে আচ্ছা রাখার পরে সাথে সাথে তিনি শহীদ হয়ে গেছেন এই অবস্থাটা দেখে সব মানুষ একসাথে সব মানুষ মুসলমান হয়ে গেছে আমান্না বিরব্বি হাদাল আমরা এই ছেলে রব আল্লাহর উপর ইমান নিয়ে আসলাম তার মানে সবগুলো মানুষের সামনে এই কথাটা স্পষ্ট হয়ে গেছে যেই ছেলেটাকে মারতে পারে নাই তার মানে ছেলেটা আল্লাহর উপরে ইমান ইমান রেখেছিল আল্লাহ তাকে রক্ষা করছে আজকে আল্লাহর নাম নিয়ে যখন তীরটা নিক্ষেপ করছে সেটা তারই বাতানোর পদ্ধতি আর যেই আল্লাহর নাম নিয়ে তাকে মারতে পারছে নিশ্চিত সেই আল্লাহ সত্য রব এটা দেখে সব মানুষ মুসলমান হয়ে গেছে বাচ্চা তো পড়ছে মহাবিপদে যেটা বন্ধ করতে চাইছিল এটা তো আরো বেশি ছড়িয়ে গেছে এবার দেখেন আল্লাহ তালা যখন কারো দিলের চক্ষু অন্ধ করে দেয় কোনো অবস্থাতেই সে ইমানদার হয় না উচিত তো ছিল বাচ্চাটার সাথে সাথে ইমানদার নিয়ে ইমান নিয়ে আসা এতগুলো মানুষ মুসলমান হয়ে গেল কিন্তু সে সে এবার তার কর্মচারীদেরকে বলল যে এই লোকগুলো এরা যদি ইমান থেকে ফিরে না আসে তাহলে সবাইকে পুড়ে মারব তো বাদশাহ তার কর্মচারীদেরকে নির্দেশ দিল যে রাস্তার পাশে গর্ত করার করার জন্য বড় বড় গর্ত করছে রাস্তা রাস্তার পাশে গর্তগুলো আগুন দিয়ে ভরছে আগুন ধাউ ধাউ করতেছে সবগুলো মুসলমানকে নিয়ে আসছে কোনো কোনো বর্ণনায় আসছে বারো হাজার কোনো কোনো বর্ণনায় আসছে বিশ বিশ হাজার মুসলমান সবাই নিয়ে আসছে এরপরে বলতেছে প্রত্যেকে আলাদা আলাদা বলতো যে তুমি হয় দিন ধর্ম ছাড়ো ইসলাম ছাড়ো আর নয় তোমাকে আগুনে ফেলা হবে দেখেন ইমান কিসের নাম ইমান তো এটা হয় যে ইমান রক্ষা করার জন্য প্রয়োজনে আমি জান দিয়ে ফেলবো তারপর ইমান ছাড়বো না এই ইমানের বদলতে জান্নাতে যাওয়া যায় তো এদেরকে আনা হইতো বলা হইতো হয় তুমি ইমান ছাড়ো আমি তোমাকে আগুনে ফেলা হবে ইমান ছাড়ে নাই আগুনে নিক্ষিপ্ত হইছে কেউ তো নিজেই ঝাঁপ দিছে কেউকে ফেলা হইছে বারো হাজার মানুষকে জীবন্ত দগ্ধ করা হয়েছে ইমান ছাড়ে নাই তারপরেও হাদিসের মধ্যে আসছে সর্বশেষ একটা মহিলা সেও আসছে ইমানদার সে তার কোলে ছিল একটা শিশু বাচ্চা নিজের জন্য না বাচ্চার জন্য একটু করতেছিল আগুনে ঝাঁপ দিতে তখন দেখেন আল্লাহ তালা আল্লাহ তালা হক মহিলা যে হকের উপরে আছে এটা বুঝাবার জন্য ওই নাবালেক শিশুর মুখ দিয়ে কথা ফুটাই দিছে নাবালিক শিশুটা যখন দেখলো যে তার মা একটু ইতস্ত করতেছে তা নাবালিক শিশুটা বলে উঠছে আম্মি আপনি ভয় পাবেন না আপনি সবর করেন আপনি হকের উপরে আসেন আমি আপনি সবর করেন আপনি হকের উপরে আসেন অতএ হকের উপরে থেকে সত্যের উপর থেকে আপনার যদি জান দিতে হয় তাহলে সেটা তো আপনার সফলতা সফলতা এরপরে ঘটনাটা কি হইল দেখেন একটা ছেলে সে নিজের যান দিয়ে এতগুলো মানুষের ইমানের ব্যবস্থা করে ফেললো আর ইমানও এমন ইমান যান চলে যাইতেছে জীবন্ত আগুনে দগ্ধ হতে হবে দেখতেছে তারপরে ইমান ছাড়ে নাই তারপরে ইমান ছাড়ে নাই এটার নাম হলো ইমান ইমান কারো ভিতরে যদি এই পর্যায়ে গিয়ে পৌঁছে যে আমার ইমানের উপর থাকার জন্য যদি আমাকে মরতে হয় তাহলে আমি মরবো সেটাই হবে ইমান সেটাই হবে ইমান এরপরে ঘটনাটা কোনো কোনো বর্ণনায় আসছে যে এই যে যতগুলো মুসলমান তো দেখা যাইতেছিল তারা আগুনে পড়ে মরতেছে কোন কোন বর্ণনা আসছে যে তারা তো ঝাঁপ দিত বা শত্রুরা ধাক্কা দিত কিন্তু আগুনে পড়ার আগেই তাদের রুহ আল্লাহ তালা কবজ করে নিতেন অন্যরা দেখতো যে আগুনে পড়তেছে কিন্তু আগুনে পড়ার আগে রুহ কবজ হয়ে যেত রুহ কবজ হলে আগুনে পড়তো তাদের লাশটা লাশ পড়লে তো আর তাদের কোনো কষ্ট পাইতেছে না সাথে সাথে জান্নাত আর এরপরে কোনো বর্ণনা আসছে যে যখন সবগুলো মোমিনের উপরে এইভাবে শাস্তি হয়ে গেছে আর ওরা চারপাশে দাঁড়িয়ে তামসা দেখতেছিল আনন্দিত ছিল একবার তামসা দেখতেছিল যেটা কোরআন শরীফ আসতেছে এখানে এরপর অবস্থাটা কি হলো আগুন ওই যে গর্ত গর্ত থেকে বের হয়ে আসছে বের হয়ে এই যেই লোকগুলো এতক্ষণ তামসা দেখতেছিল তাদের দিকে আগুন আগে বাড়ছে আশপাশে যারা ছিল সবাইকে আগুনে পুড়ে ফেলছে আর যে ওই যে মেন যে বাদশাটা সেই অবস্থাটা দেখে দৌড় দিছে পালাইছে পরে কোনো উপায় না দেখে সমুদ্রে ঝাঁপ দিয়েছে সমুদ্রে ঝাঁপ দিয়ে সে মারা গেছে দেখেন এখানে বাহ্যত এই যেই মুসলমানগুলো যারা ইমান আনছে রাষ্ট্রপ্রধান রাষ্ট্রীয় প্রধান যে ছিল রাজা সে তাদেরকে বলছে যে দিন ধর্ম ছাড়ো কিন্তু তারা দিন ধর্ম ছাড়ে নাই আর ওই রাজা যে বাহ্যিকভাবে তাদেরকে একদম ফিনিশ করে দিছে একবার সবগুলো যে মেরে ফেলছে দুনিয়ার দৃষ্টিতে রাজা সফল না দুনিয়ার দৃষ্টিতে রাজা সফল না যে কিছু মানুষ তারা নতুন এক ধর্ম নিয়ে দাঁড়াইছে তাদেরকে একদম শেষ করে দিতে পারছে আর ওই যে মুসলমানরা যারা সত্য দিনের উপর প্রতিষ্ঠিত ছিল প্রতিষ্ঠিত থাকতে গিয়ে তারা জান দিয়ে ফেলছে সবাই দুনিয়ার দৃষ্টিতে বাদশাহ সফল কিন্তু এরা তো জান দিয়ে ফেলছে কোরআনে কারিমে আল্লাহ তালা বলতেছে ওই যে মোমেন যারা তারা হলো সত্যিকারের সফল দা আলিকাল ফৌজুল কাদির এই কোরআনে কারিমে এই ঘটনার দিকে ইশারা করতেছে এবার কোরআনে কারিমের আয়তা তর্জমাটা একটু শুনেন ওয়াসামা ইদাতিল বুরুজ কসম আসমানের যা বুরুজ বিশিষ্ট ওয়াল ইয়াউমিল মাউউদ এবং সেই দিনের যার প্রতিশ্রুতি দেয়া হয়েছে ওয়াশাহিদি ও মশহুদ এবং সেই দিনের যা উপস্থিত হয় ও মশহুদ এবং ওই দিনের যার কাছে অন্যান্যরা উপস্থিত হয় শাহিদি ও মশহুদ এটা দ্বারা উদ্দেশ্য হল জুমার দিন আর আরাফার দিন আল্লাহ তালা কোরআন করিমের মধ্যে কখনো কোনো একটা কথার উপর গুরুত্বারোপ করার জন্য কসম করেন আমরা যেমন কাউকে কোনো একটা কথা ভালো করে বিশ্বাস করাবার জন্য গুরুত্ব দেওয়ার জন্য কসম করি আল্লাহর কসম বিষয়টা এমনই আল্লাহ তালাও অনেক সময় পরবর্তী কথাটাকে গুরুত্ব দেওয়ার জন্য কসম করেন এরপর আল্লাহ তালা বলতেছেন কতিলা আসহাবুল উহদুদ ওই যে গর্তওয়ালা যারা মুসলমানদেরকে গর্ত করে মুসলমানদেরকে পুরে মারছে তাদের উপর আল্লাহর লানত কতিলা আসহাবুল উহদুদ গর্ত করে মুসলমানদেরকে হত্যা করছে তারা মুসলমানদেরকে পুড়ে মারছে আর তারা গর্তের পাশে দাঁড়িয়ে তামসা দেখতেছিল তারা মোমেনদেরকে শুধু এজন্য শাস্তি দিচ্ছিল যে তারা আল্লাহর উপর ইমান এনেছে কাফেররা মুসলমানদেরকে শাস্তি কেন দিছে কেন দিছে শুধু এজন্যই দিছে তারা ইমান আনছে তার মানে কাফেররা মুসলমানদেরকে শাস্তি দেয় অন্য কোনো কারণে না শুধু ইমানদার হওয়ার কারণে এটা একবারে সেই তখন থেকে যে শুরু হয়েছে এখন পর্যন্ত চলতে আছে একবার চলতেছে কাফেররা মুসলমানদেরকে অন্য কোনো কারণে শাস্তি দেয় না শুধু মুসলমান কেন হইলো এই জন্য শাস্তিটা দেয় আর কাফেরদের পক্ষ থেকে শাস্তি যে আসবে এটা তো রসুল সাল্লাহ আলী হাসলাম আমাদেরকে বলে দিচ্ছেন যে ইমানদার ইমানদার ইমানের উপরে থাকলে তার উপরে মুসিবত আসবেই মুসিবত আসবে এই জন্য যে সে কি সত্যিকারে ইমানদার না জন্মগতভাবে মুসলমান হয়ে গেছে বাবা মুসলমান মা মুসলমান বা এই জন্য সে মুসলমান না আসলেই ইসলাম বুঝা শুনে মুসলমান হয়েছে এটা বুঝাবার জন্য বুঝার জন্য আল্লাহ তালা পরীক্ষা করবেন তো পরীক্ষা করে আল্লাহ তালা দেখেন যে মুসলমান কি আল্লাহ তালা দিনের উপর অটল থাকে না কাফের মুশ্রিকদের কথায় ওদিকে দৌড় দেয় এরপর আল্লাহ তালা বলতেছেন আল্লাহ লাহু মুলকুসামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আল্লাহ কুল্লি শাইইন যারা মুসলমান নরনারীকে কষ্ট দিয়েছে এরপর তারা তওবা করেনি তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং আগুনে জ্বলার শাস্তি এই যে যারা মুসলমানদেরকে কষ্ট দিল তাদের জন্য আল্লাহ তালা এখানে জাহান্নামের শাস্তির কথা বলতেছেন এটা ওই জমানায় যারা মুসলমানদেরকে কষ্ট দিচ্ছে তাদের বেলায় যেমন কেমন পর্যন্ত যত মানুষ সত্যিকারের মুসলমানদেরকে কষ্ট দেবে সত্যিকারের মুসলমানদেরকে কষ্ট দেবে কষ্ট দেওয়ার পরে যদি তারা তওবা না করে তাহলে তাদের জন্য সে জাহান নামের শাস্তি আর এর বিপরীতে মুসলমান যারা ইমানের উপর অটল থাকতে গিয়ে নিজের যান দিয়ে ফেলছে জীবন্ত দগ্ধ হয়েছে দুনিয়ার দৃষ্টিতে তারা বিফল কিছুই করতে পারে নাই তারা জাম দিয়ে ফেলছে আল্লাহ তালা কি বলতেছেন ইন্নাল্লাদিন আমানু আমিলুস সালিহাত লাহুম জান্নাতুম তাজরিমিং তাহতিহাল আনহার যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে জান্নাত দুনিয়ার দৃষ্টিতে তারা শেষ শেষ হয়ে গেছে একেবারে কিন্তু আল্লাহ তালা বলতেছে তারাই তো সফল তাদের জন্য রয়েছে জান্নাত দালিকাল ফৌজুল কাবির এটাই হলো বিরাট সফলতা এটাই বিরাট সফলতাটা দেখেন এই বিষয়টা আমরা খুব ভালো করে বুঝি সফলতা কিসের নাম সফলতা এটার সংজ্ঞা কাফেরদের কাছে একরকম ইমানদারদের কাছে আরেক রকম কাফেরদের কাছে সফলতা হলো জানটা বেঁচে যাওয়া জান বেঁচে যাওয়া এটার নাম হলো সফলতা আর ইমানদারের কাছে সফলতা হলো আমার ইমানটা বেঁচে গেল কিনা তাহলে আমি সফল ইমান ইমানের উপর অটল থাকতে গিয়ে যদি কাফের হাতে আমি মারা যাই কাফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে আমি মারা যাই তাহলে তো আমি বিরাট সফলতা পেয়ে গেলাম বিরাট সফলতা পেয়ে গেলাম কারণ কাফের হাতে যদি মারা যায় একটা মানুষ তাহলে সে শহীদ আর হাদিস শরীফের মধ্যে আসছে যে শহীদের সব গুণ আল্লাহ তালা মাফ করে দেয় শাহিদ কুল্লু জাম্বিন ইন ঋণের গুণা ছাড়া আর বাকি সব গুণা আল্লাহ তালা মাফ করে দেয় সব গুণা একেবারে কাফের হাতে যদি মারা যায় এই মারা যাওয়াটা গুলির মাধ্যমে হোক তলোয়ারের মাধ্যমে হোক আগুন জ্বালিয়ে দিছে তাতে হোক আর এবার রইল যে একটা মানুষ যখন কাফের হাতে মারা যাইতেছে দেখতে মনে হবে সে তো কত কষ্ট পাইতেছে আগুনে জ্বলতেছে গুলি করা হইলো তার শরীর হাত হাত পড়ে গেছে দেখতে মনে হবে কত কষ্ট যেন পাইতেছে কিন্তু হাদিস শরীফ আসছে কি হাদিস শরীফ আসছে যে শহীদ মৃত্যুর কষ্টটা এতটুকু অনুভব করে যতটুকু তোমরা একটা পিঁপড়া কামড় দিলে অনুভব করো একটা পিঁপড়া কামড় দিলে কতটুকু অনুভব করি আমরা শহীদে শুধু এতটুকু অনুভব করে ভাবযত দেখা যায় কত কি হয়ে গেছে বুমে তার শরীর উড়ে গেছে একেবারে তলোয়ার দিয়ে তার গলাটা কেটে ফেলা হয়েছে কিন্তু হাদিসে বলতেছে যে পিপিলিকায় যতটুকু কামড় দিলে যতটুকু কষ্ট পায় অতটুকু কষ্ট তারা পায় কিন্তু এর বিপরীতে কোন একটা মানুষ যখন স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে সে এত বেশি কষ্ট পায় এত বেশি কষ্ট পায় জীবন্ত একটা ছাগলকে চামড়া ছিললে যেমন কষ্ট পাবে ছাগলটা একটা মৃত একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে এরকম কষ্টটা পায় এরকম কষ্টটা পায় কিন্তু কষ্টটা হয় সম্পূর্ণ রুহের উপরে বাহ্যিকভাবে বোঝা যায় না এটা রুহের উপরে কষ্টটা হয় এদের বিপরীতে যদি শহীদ হয় বান্দা এই বিরাট ফজিলতটা হয় এই জন্য দেখেন রসুল সাল আলী হাসাল্লাম সমগ্র সৃষ্টির সেরা তাই না আল্লাহ তালার পরে তার মর্যাদা তারপরেও এমনিই তো রসুলের কত বিরাট মর্যাদা হবে তারপরে রসুল সাল আলী হাসাল্লাম শাহাদাতের মর্যাদার আল্লাহর কাছে চাইতেছেন হে আল্লাহ আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন আদিশের মধ্যে আসছে রসুল সাল আলী হাসাল্লাম এরশাদ করেন যে আমার ইচ্ছে হয় যে আমি শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই আবার জীবিত হই আবার শহীদ হই এভাবে চারবার আসছে একবারে লাবাদিত্তু আন্নি উক্তাল ফি সাবিলিল্লাহ তুম্মা উহিয়া তুম্মা উক্তাল তুম্মা উহিয়া তুম্মা উক্তাল তুম্মা উহিয়া তুম্মা উক্তাল শাহাদাতের মর্যাদাটা কত দামি হলে রসুল সাল আলী আসাল্লাম এইভাবে কামনা করতে পারে সবাইকে মৃত্যুবরণ সেটা হলে এই পরিমাণ কষ্ট আমার সবগুলো গুণা থেকে যাবে কিন্তু যদি আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ না করে শত্রুর হাতে মারা যাই শত্রুর হাতে মারা গেলে আমি কিন্তু আমার নির্ধারিত হায়াতের চেয়ে আগে মারা যাব না কারণ হায়াত তো আমার লেখা আছে হায়াত লেখা আছে যতটুকু আমি হায়াত আছে অতটুকু হায়াতে আমি থাকবো দুনিয়াতে আমার মৃত্যুটা যদি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে তাহলে যতটুকু হায়াত যদি আমি কাফের হাতে মারা যাই শত্রুর হাতে কাফের হোক বা মুসলমান হোক ইসলামের শত্রু দিনের দুশ্মনের হাতে মারা যাই তাহলে আমার ঠিক নির্ধারিত হায়াত শেষ হইয়া মারা গেলাম জান্নাতে বিরাট মর্যাদা বিরাট মর্যাদা আদিসের মধ্যে আসছে শহীদ যে হবে শাহাদত বরণ করার সাথে সাথে তার সব গুণা মাফ এবং সাথে সাথে আল্লাহ তালা জান্নাতে সে যেই জায়গাটা পাবে এটা আল্লাহ তালা তাকে দেখিয়ে দেয় আল্লাহ তালা তাকে দেখে বাহাত্তর জন কমপক্ষে বাহাত্তর জন হুরের সাথে আল্লাহ তালা তাকে বিয়ে দেবে কমপক্ষে বাহাত্তর জন হুরের সাথে তার যদি অন্য আর কোনো ডিগ্রি নাও থাকে শুধু শহীদ সে সে আলেম না হাফেজ না কিচ্ছু না শুধু শহীদ শুধু শহীদ হলেই সে তার পরিবারে সত্তর জনের সুপারিশ করতে পারবে সে সত্তর জন সুপারিশ করতে পারবে এক হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা জান্নাতে যত লোক জান্নাতে যাবে জান্নাতিদেরকে বলবেন যে তোমরা কি কেউ দুনিয়াতে ফিরে যেতে চাও কেউ ফেরত আসতে চাইবে না জান্নাতের শান্তি সুখ এগুলো দেখে কেউ দুনিয়াতে ফেরত আসতে চাইবে না কিন্তু যারা শাহাদত বরণ করছে দুনিয়াতে তারা দুনিয়াতে আবার ফেরত আসতে চাইবে আসতে চাইবে কেন আবার শহীদ হওয়ার জন্য মানে শহীদের মর্যাদাটা এত বেশি তারা দেখতে পাইছে জান্নাতে গিয়ে এই মর্যাদাটা পাওয়ার জন্য আবার দুনিয়াতে আসতে চাইবে মা আহাদুন ইয়াদখুলুল জান্না ইউহিব্বু আন মা আলাল আরদি মিন যত মানুষ জান্নাতে যাবে কেউ আবার দুনিয়াতে ফেরত আসতে চাইবে না যদি তাকে বলা হয় যে দুনিয়ার সব কিছু তোমাকে দেওয়া হবে তারপরে তুমি দুনিয়াতে যেতে চাও কিনা না কেউ ফেরত আসতে চাইবে না ইল্লা শাহিদ কিন্তু যে শহীদ হবে সে ফেরত আসতে চাইবে ইল্লা শহীদ ইয়াতামান্না আইয়ার জিয়া ইলা দুনিয়া হয়ুক্তালা আশরা মার্রাত সে আরো দশ বার শহীদ হওয়ার তামান্না করবে এবার চিন্তা করে দেখেন যে জান্নাতে যাওয়ার পরে জান্নাতে তো সব কিছু দেখে ফেলছে সে সেখান থেকে দুনিয়াতে আসতে চাইবে বা শহীদ হওয়ার জন্য তো সেখানে দুনিয়ায় থেকে শহীদ হওয়ার তামান্না করাটা আশা করাটা কতখানি জরুরি মৃত্যু তো আমাদের আসবেই সেই মৃত্যুটা যদি আমি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করি তাহলে আমার সব গুণা থেকে যাবে সব গুণা থেকে যাবে জান্নাতে তেমন একটা মর্যাদাও আমি পাবো না কিন্তু যদি আমার মৃত্যুটা স্বাভাবিকভাবে না হয়ে শত্রুর হাতে আমি মারা যাই যে কোনোভাবেই হোক তাহলে আমার হায়াত তো ঠিক মতোই হইলো যতটুকু হায়াত আছে তার শেষই হইলো কিন্তু এটার মুখ বিনিময়ে জান্নাতের বহু উচ্চ মাকাম পাওয়া যাবে এই যে এখানে যেটা বলা হইলো যে এই যে এতগুলো মুসলমানকে ওই কাফের মশিরেক সে জ্বালিয়ে মারছে সে তো মনে করছে সফল হয়ে গেছি কিন্তু এটাই মুসলমানের সফলতাটা এমন পর্যন্ত আল্লাহ তালা এটা থেকে আমাদেরকে শিক্ষা দিলেন যে ইমান এটারই নাম যে ইমানের উপরে অটল থাকতে গিয়ে যদি তোমাকে জান দিয়ে দিতে হয় তাহলে তুমি জান দিয়ে দাও জান দিতে দিলে অন্যরা হয়তো মনে করবে তুমি তো শেষ হয়ে গেছে না তুমি শেষ হও নাই বরং তুমি জীবিত হইছ কোরআনের মধ্যে আসছে আল্লাহ তাকুল আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না আমরা তো মনে করতেছি মৃত মেরে ফেলছে তাকে কিন্তু আল্লাহ তালা কি বলতেছেন যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত বলো না বাল আহিয়া বরং তারা তো জীবিত মৃত বলা যাবে না তাদেরকে অন্য জায়গায় বলছে যারা আল্লাহর পথে শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনেও করো না তারা জীবিত তারা জীবিত তো অনন্তকালের হায়াত পাওয়ার একটাই পদ্ধতি সেটা হলো শাহাদত কাফের হাতে মারা যাও আর এটা তখনই হবে যদি আমি আমার ইমানের উপর অটল থাকি ইমানের উপর অটল থাকলে মুসিবত আসবেই মুসিবত আসবেই আর মুসিবত আসলে সেখানে আমার করণীয় হলো ইমানের উপর অটল থাকা থাকতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যেতে হয় ঠিক আছে আমি তৈরি আছি ইনশাল্লাহ এটাই হলো এই আয়াতের থেকে আমাদের গ্রহণ করার মতো শিক্ষা ইমানের উপর আমাকে অটল থাকতে হবে যত এর ইমানের বিপরীত পরিবেশে আসুক না কেন থাকতে গিয়ে যদি আমি শহীদ হয়ে যাই ঠিক আছে আমি তৈরি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন